কলমা শাহাদতে আছে খুদার জ্যোতি কলমা শাহাদতে আছে খুদার জ্যোতি ঝিনুকের বুকে লুকিয়ে থাকে যেমন মতি ঝিনুকের বুকে লুকিয়ে থাকে যেমন মতি কলমা শাহাদতে আছে খুদার জ্যোতি কলমা শাহাদতে আছে খুদার জ্যোতি ওই কলমা জপে যে ঘুমেরো আগে ওই কলমা জো পিয়া যে প্রভাতে জাগে ওই কলমা জপে যে ঘুমেরো আগে ওই কলমা জো পিয়া যে প্রভাতে জাগে দুঃখেরও সংসার যার সুখময় হয় তার দুঃখেরও সংসার যার সুখময় হয় তার মুসিবতে আসে না কো হয় না ক্ষতি কলমা শাহাদতে আছে খোদারও জ্যোতি কলমা শাহাদতে আছে খোদারও জ্যোতি हरदम जपे मुने कल माझे जन खुदाई तत्व तो तार रहे ना गोपन हरदम जपे मुने कल माझे जन खुदाई तत्व तो तार रहे ना गोपन दिलेर आयना तार होए जाए पाक साफ দিলের আয়না তার হয়ে যায় পাক সাফ আল্লাহর রাহে তার রহে মতি সদা আল্লাহর রাহে তার রহে মতি কলমা শাহাদতে আছে খোদারো জ্যোতি কলমা শাহাদতে আছে খোদারো জ্যোতি এসমে আজম হতে কদর ইহার এসমে আজম হতে কদর ইহার পায় ঘরে বসে খোদা রসুলের দিদার পায় ঘরে বসে খোদা রসুলের দিদার তাহারি হৃদয় আকাশে সাত বেহেস্ত ভাসে তাহারি হৃদয় আকাশে সাত বেহেস্ত ভাসে আল্লাহর আরো হয় আখেরে গতি তার আল্লাহর আরশে হয় আখেরে গতি কলমা শাহাদতে আছে খোদার জ্যোতি কলমা শাহাদতে আছে খোদার জ্যোতি ঝিনুকের বুকে লুকিয়ে থাকে যেমন মতি ঝিনুকের বুকে লুকিয়ে থাকে যেমন মতি কলমা শাহাদতে আছে খোদারো জ্যোতি কলমা শাহাদতে আছে খোদারো জ্যোতি কলমা শাহাদতে আছে খোদারো জ্যোতি